অনেক শুক্রিয়া আজকের জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তো দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইয়ারনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আমরা আজকে আমাদের জুমার খুদ্বায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হালাল খাবার হারাম খাবার এ বিষয় নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব দেখেন হালাল খাবারের উপর নির্ভর করা এবং হারাম খাবারকে বর্জন করা এটা ইসলামের একটা ফরজে বাদত তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা কোরআনে করিমের মাঝেও মহান রব্বুল আলমিন এরশাদ করেছেন কলু মিম্মা রাজাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা আমি হালাল এবং পবিত্র যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা তোমরা গ্রহণ করো এটাকে তোমরা ভক্ষণ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না হারামকে গ্রহণ করো না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় না জানার কারণে হোক বিষয়টার গুরুত্ব না বুঝার কারণে অনেক ধার্মিক মানুষ এ সমস্ত বিষয়ে সচেতন না অথচ নিজ খাবার এ ব্যাপারে খুব সচেতন হওয়া এটা কাম্য কোরআনে করিমের অসংখ্য আয়াতে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস হালাল খাবার এটাকে গ্রহণ করা এবং হারামকে বর্জন করা এ বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন সতর্ক করেছেন হুঁশিয়ার করেছেন কোরআন করিমের মাঝে মহান রব্বুল আলমিন হারাম খাবার কি কোন ধরনের খাবার আমাদের জন্য হারাম করা হয়েছে কোন ধরনের উপার্জন আমাদের জন্য হারাম এ সমস্ত বিষয়ে খুব বিস্তারিত আলোচনা করে করিমের মাঝে পাওয়া যায় সংক্ষেপ আলোচনা না অসংখ্য সুরা যে সমস্ত খাবার হারাম এটা প্রধানত দুই প্রকার স্থায়ীভাবে যে সমস্ত খাবারকে হারাম করা হয়েছে তার মাঝে এক হলো শুকরের মাংস এটা হারাম মদ এটা হারাম প্রবাহিত রক্ত এটা হারাম মৃত প্রাণীর মাংস এটা হারাম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ নিশ্চিতভাবে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আলমাইতা মৃত প্রাণীর মাংস এটা হারাম করে দেওয়া হয়েছে ওয়াদ্দাম রক্ত হারাম ওয়ালাহমুল খিনজির শুকুরের মাংস হারাম অমা উহিল্লা বিহিলি গৈরিল্লাহ আর গাইরুল্লাহর নামে যেটাকে জবাই করা হয়েছে এটা হারাম কোরআনে করিমের অন্য আয়াতের মাঝেও এই একই বিষয় حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنصيحة وما أكل السبع এখানে একই বিষয় আরেকটু বিস্তারিত ভাবে আসছে মৃত প্রাণী তোমাদের জন্য হারাম রক্ত হারাম শুকুরের মাংস তোমাদের জন্য হারাম আর গাইরুল্লার নামে যা জবাই করা হয়েছে তা তোমাদের জন্য হারাম শাশুরুধে যে সমস্ত প্রাণীকে হত্যা করা হয়েছে উপর থেকে নিচে নিক্ষেপ করে যে সমস্ত প্রাণীগুলোকে হত্যা করা হয়েছে এ সমস্ত প্রাণীগুলো খাওয়াও এটাও তো মৃত যেটাকে মেরে ফেলা হইত হত্যা করা হইত ইসলামে জবায়ের যে তরিকা আছে প্রাণীকে জবাই করার যে সিস্টেম আছে সে সিস্টেমের বাইরে অন্য কোনোভাবে কোনো প্রাণীকে কেউ যদি হত্যা করে মেরে ফেলে ওই মরা প্রাণী যেমন হারাম ঠিক এরকম মেরে ফেলা প্রাণী এটাও হারাম তুমি জবাই করে নিলে তখন এটা শুদ্ধ হবে তবে এখানে একটা বিষয় উভয় আয়াতে এই বিষয়টাকে আনা হয়েছে কোন ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায় নিরুপায় হয়ে যায় গাইরা বাঘ সে আল্লাহর সাথে বিদ্রোহী না ওয়ালা আদ আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘনকারী না কিন্তু লোকটা অসহায় নিরুপায় তো সেক্ষেত্রে বলা হইছে ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহ গফুর রাহিম আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়াময় একদম নিরুপায় অবস্থায় কেউ যদি এ হারামকে গ্রহণ করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم গুনাহের দিকে সে ধাবিত না কিন্তু প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা অসহায়ত্ব নিরুপায় অবস্থায় কেউ যদি এ হারামকে গ্রহণ করে তো এটা জরুরতের সময় জরুরত পুরা হওয়া পর্যন্ত তো আল্লাহ তালার কাছে সে ক্ষমা পেয়ে যাবে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে তো এই হারামের একটা প্রকার গেল এটা স্থায়ীভাবে ইসলামে হারাম কোন অবস্থাতেই মদ এটা হালাল না এমন না যে নিরুপায় অবস্থায় এটা হালাল হয়ে গেছে না এটা হারাম হারামি মৃত প্রাণী সব অবস্থাতেই হারাম কিন্তু নিরুপায় অবস্থায় কেউ যদি তার কাছে আর কোনো সম্বল নেই সে যদি এই হারাম দ্রব্যকে গ্রহণ করে এই হারাম খাবারকে গ্রহণ করে তার জীবন বাঁচা পরিমাণ তা আল্লাহর কাছে সে ক্ষমা পেতে পারে এতটুক বিষয় সবার বুঝে আসলো না এখন দ্বিতীয় বিষয়টা বুঝার চেষ্টা করেন ইসলামে আরো কিছু বিষয়কে হারাম করা হয়েছে প্রয়োজন এবং অপ্রয়োজন পেটের দায়ে ক্ষুধার অবস্থায় দুর্ভিক্ষের সময়ে জীবনের যেই পজিশনে আপনি থাকেন আমি থাকি কোনো অবস্থাতেই ওইটা হালাল না এ সমস্ত খাবারগুলো যে হারাম আমরা জানি আমরা সচেতন মদ যে হারাম এটা আমরা জানি এবং আমরা এ ব্যাপারে সচেতন আমরা খুব সচেতন কোন মৃত প্রাণী এটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে কিনা এ বিষয়ে আমরা সচেতন কিনা আমরা জানার চেষ্টা করি যে এটা হালাল না এটা হারাম অনেকে জানতে চায় যে এই মুরগিকে জবাই করার পর এটাকে যে আপনার গরম পানির মাঝে এটার চামড়া শিলা হয় এরপরে এটা হালাল থাকে না হারাম থাকে অনেকে জানতে চায় অর্থাৎ আমরা হালাল এবং হারামের ব্যাপারে খুবই সচেতন আমরা চাই না হারাম খাবো চাই এই জন্যই তো জিজ্ঞাসা করি জানতে চাই যে হুজুর এটা হালাল না এটা হারাম মদ হারাম এ ব্যাপারে আমরা সচেতন শুকরের মাংস হারাম আমরা সচেতন আমরা কোনো অবস্থাতেই শুকরের মাংস গ্রহণ করব না করব কিন্তু আরো আরো কিছু বিষয় এটা ইসলামে হারাম এমন হারাম যে কোন সময় এটা হালাল হয় না কিন্তু এই বিষয়ে আমরা সচেতন না ওটাও হারাম খাবার আর সে বিষয়টা কি যে আমি চিন্তা করতেছি এই মুরগিটাকে জবাই করা হয়েছে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করা হয়েছে এখন এটা হালাল হয়েছে যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে এটাকে জবাই করা না হতো তাহলে এ মুরগিটা হালাল হতো না তারপর আমি এই বিষয়ে সচেতন যে এরপর মুরগিটাকে কিভাবে সেলা হচ্ছে এর মাঝে হারাম রোগ আছে বিভিন্ন প্রাণীর মানে প্রাণীর বিভিন্ন অংশগুলো খাওয়া হারাম এ সমস্ত বিষয়গুলো থেকে এটাকে মুক্ত করা হয়েছে কিনা এ সমস্ত বিষয়গুলোতে আমরা সচেতন কিন্তু এই মুরগিটা যে আমি ক্রয় করলাম যে টাকা দ্বারা ক্রয় করলাম এ টাকাটা হারাল না এ টাকাটা হারাম এ টাকা যদি হারাম হয় তাহলে এই টাকার দ্বারা ক্রয় কৃত এ খাবার এটা কিভাবে হালাল হয় এই বিষয়ে আমাদের সচেতনতা প্রয়োজন ইসলামে সুদ এটা হারাম জুয়া এটা হারাম ইসলামে এটা এরকম হারাম যে একজন ব্যক্তি যত নিরুপায় অবস্থার সম্মুখীন হন যত কঠিন বিপদগ্রস্ত হন না কেন তিনি তার জন্য সুদ দেওয়া সুদ খাওয়া এটা কোনো অবস্থাতেই তার জন্য হালাল না কোন অবস্থাতেই জুয়া খেলা হালাল না এটা হারাম জোয়ার মাধ্যমে যে উপার্জন হয় এই উপার্জন হারাম সুদের মাধ্যমে যে উপার্জন হয় এই উপার্জনটা হারাম উপার্জন চুরি করে যেই সম্পদকে উপার্জন করা হয় ডাকাতির মাধ্যমে যে সম্পদকে উপার্জন করা হয় অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে চান্দাবাদীর মাধ্যমে যে সম্পদকে উপার্জন করা হয় মিথ্যা বলে মিথ্যা প্রতারণার মাধ্যমে যে সম্পদকে কামাই করা হয় ভেজাল দ্রব্য দিয়ে মানুষদেরকে ঠকিয়ে যে সম্পদকে কামাই করা হয় এই সম্পদটা হারান নিজের ভাই বোনদেরকে ঠকিয়ে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যে সম্পদকে কামাই করা হয় ইসলামে এই সম্পদটা হারাম কোন অবস্থাতেই এ সম্পদ একজন ব্যক্তির জন্য হালাল হয় না এই ব্যাপারে কোরআনে কারিমের বক্তব্য সুস্পষ্ট এই ব্যাপারে হাদিসে রসুলে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের বক্তব্য সুস্পষ্ট কোন অস্পষ্টতা নেই কোনো সন্দেহ নেই ولا تأكلوا أموالكم بينكم بالباطل যে তোমরা তোমাদের পরস্পরের সম্পদকে বাতিল ভাবে অন্যায় ভাবে তোমরা ভক্ষণ করো না এটা কোরআনের হুকুম অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে নেয়ার পরিণতিটা অত্যন্ত ভয়াবহ এটা যে কত ভয়াবহ এটাকে বুঝতে চাইলে হাদিস দেখেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বর্ণনা আমাদের সামনে আছে আল্লাহ রসুল বলতেছেন মানিক যে ব্যক্তি অপর কোন মুসলিম ভাইয়ের হক তার শক্তির মাধ্যমে সে তাকে হক থেকে বঞ্চিত করলো তার হককে নষ্ট করলো নার আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে জাহান্নাম তার জন্য ওয়াজিব হারামা আলাইহিল জান্না তার জন্য জান্নাত হারাম তারপর দেখেন লাহু রাজুলুন এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল এক সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল ওয়াইন কান শাইআন ইয়াসিরান ইয়া আল্লাহ রসুল এটা যদি খুব সামান্য হয় সে যে অপর ভাইয়ের হক নষ্ট করছে এটা যদি খুব সামান্য হয় রিক্সাওয়ালাকে পনেরো টাকা ভাড়া দিল না ক্ষিপ্ত হয়ে বললো তোরে ভাড়া দিব না যা তুই কি করবি কর খুব সামান্য যদি হয় তার জন্য কি এত কঠিন কথা আল্লাহ রসুল জবাব দিতেছেন উত্তরটা কার আল্লাহ রসুলের উত্তর দেখেন ওয়াইন কাজিবাম মিন আরাকিন ওয়াইন কাজিবাম মিন আরাকিন আর এটা এক ধরনের গাছ এই গাছের ডাল দ্বারা মেসওয়াক বানানো হয় আর এটা এক ধরনের গাছ এ গাছের ডাল এটা মেসওয়াক হিসেবে ব্যবহৃত আল্লাহ রসুল বলতেছেন ওয়াইন ইবামিন আরাকিন যে আরাক গাছের যে ঢাল আরাক গাছের যে কাজিব আর গাছের ডাল মেসওয়াকের জন্য যদি আর গাছের ডালও তুমি মেসওয়াক বানানোর জন্য আর গাছের ডালও যদি তুমি কারো কাছ থেকে অন্যায় ভাবে তুমি যদি গ্রহণ করে থাকো তাহলেও লাকি আল্লাহ আলাইহি গজবান আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে এমন ভাবে আল্লাহ তার প্রতি থাকবেন রাগান এই বিষয়টা খেলতামাশার ব্যাপার না এ ব্যাপারে আমাদের সচেতনতা কাম্য আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করা হয় আল্লাহর হুকুম মানে আল্লাহর হক আল্লাহর হককে নষ্ট করা হয় আর আল্লাহর হক যখন নষ্ট হয় বান্দা যখন তৌবা করে খাটি দিলে যে আল্লাহ ভুল করতে আর কখনো করব না আল্লাহ মাফ করে দেন কিন্তু বান্দার হক যখন নষ্ট হয় নষ্ট যখন করা হয় অন্য কোনো বান্দার হক এটা আল্লাহর দরবারে মাফ পায় না শুধু তৌবার দ্বারা এটা বান্দার দরবার থেকে মাফ নিয়ে নিতে হয় যখন বান্দার হককে নষ্ট করা হয় তখন বান্দার কাছ থেকেও এটার মাফ নিতে হয় এই শক্তি আছে শক্তির প্রদর্শনী আমি করলাম এমন একদিন আসবে যেদিন এই শক্তি থাকবে না আজকে আমার শক্তি আছে আমার সাথে জনবল আছে আমাকে ধরার আছে কে কিন্তু এমন একদিন আসবে যেদিন সাহায্য করার কেউ থাকবে না আল্লাহ বলতেছেন কেয়ামতের দিন সে যখন আল্লাহর সামনে আসামি অবস্থায় থাকবে কে তার পক্ষ অবলম্বন করবে তার পক্ষ থেকে ওকালতি করবে কে আল্লাহ প্রশ্ন করতেছে আজকে জালেম সে তার পক্ষে উকালতি করার উকিল পায় উকিলরা জালেমের পক্ষে উকালতি করে তো আল্লাহ বলতেছেন কেয়ামতের ময়দানে জালেম তুমি কাকে উকিল হিসেবে দাঁড় করাবে কে তোমার পক্ষে কথা বলবে সেদিন কে তোমাকে সেদিন সাহায্য করবে কথাগুলো কোরআনের আমাদের সচেতন হওয়া চাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন মান আকাদা শিবরাম মিনাল আরদি জুলমান একদম প্রত্যেকটা শব্দ আল্লাহ রসুলের জবানের শব্দ হাদিসের পাতায় পাতায় এই শব্দগুলি সংরক্ষিত মান আকাদা শিবরাম মিনাল আরদি জুলমান যে ব্যক্তি জালেম জুলুম করে এটাকে বলা হয় এক বিঘত শিবরুন মানে বিঘত এক বিঘত খুব বেশি না এতটুক মনে করে এক বিঘত জমি যে অন্যায় ভাবে জুলুম করে যে গ্রাস করল কতটুক জমি এক বিঘত এক বিঘা না এক বিঘত খুব বেশি না অল্প জমি পাঁচ ইঞ্চি ওয়ালো হবে না আল্লাহ রসুল এক বিঘতের কথা বলতেছেন শিবরাম মিনাল আরদি জুলমান আর আমরা তো দেখা যায় এক বিঘত না পুরা সম্পদ থেকে বঞ্চিত করে দিই আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে ভাই বোনকে সম্পদ থেকে সন্তান তার বাবা মাকে সম্পদ থেকে বঞ্চিত করতেছে এমন কত পরিবার এদের কি ফায়সালা হবে আল্লাহর দরবারে হাসরের ময়দানে আল্লাহ রসুল তো জানায় গেছেন এবং আল্লাহর রসুল যা বলছেন হাসরের ময়দানে তাই হবে এটা বিশ্বাস করতে হবে এটার এটার বিশ্বাসীর নাম ইমান আল্লাহর রসুল যা বলছেন আপনি মানেন আর না মানেন তাই ঘটবে হাসরের ময়দানে মান আকাদা শিবরাম মিনাল আরবি জুলমান যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমিন অন্যায় ভাবে গ্রাস করবে আল্লাহ রসুল বলতেছেন এক নিচের সাত্তবক জমিন সহ কেয়ামতের দিন তার গলার মাঝে মালা পরায় দেওয়া হবে এটাকে তার গলার মাঝে এটা নিয়ে এখন যাও কোথায় যাবা হাসরের ময়দানে কঠিন ময়দান فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره দুনিয়াতে তো দেখা যায় না এই লোক হারাম কর এতের বন্ডে ঠকাইছে ভাইরে ঠকাইছে বাবা মাকে ঠকাইছে দুনিয়াতে চিনা যায় না পাঞ্জাবি পরলে সবাই হুজুর মনে হয় কিন্তু হাসরের ময়দানে চিনা যাবে তার সমস্ত পাপগুলো তার সাথে থাকবে একদম কোরআন সুস্পষ্ট ভাবে বলতেছে এক অনুপরিমাণও খাইরান ভালো কাজ যে করবে ইয়ারাহু এটাও দেখা যাবে এক অনুপরিমাণ যে মন্দ কাজ করবে এটাও দেখা যাবে দেখা যাবে এই যে এতেই পাক পড়ছে সচেতন হওয়া চাই আমাদের আমাদের সামনে কিন্তু বিচার আছে যা করতেছি সবকিছুর একটা বিচার আছে সব এ বিচারের সম্মুখীন সবাইকে হইতে হবে এমন না যে খতিব সাহেবের বিচার হবে না ওনাকে বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখা হবে সবার বিচার হবে তাই সচেতনতা সবার দরকার যখন বান্দার হক এটাকে নষ্ট করা যাবে আর বান্দা যদি দুর্বল হয় আমরা তো দুর্বলের হকটাই বেশি নষ্ট করি যদি দুর্বল হয় আল্লাহর কোরআন সত্য আল্লাহ কোরআনে যা বলতেছেন তাই তিনি করবেন তারা তো জাহান নামের আগুনটাকেই ভক্ষণ করতেছে খুব দ্রুত তারা জাহান নামে প্রবেশ করবে এদের ঠিকানা হবে জাহান আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন আলা তোমরা হুশিয়ার হও সাবধান হও মান জলামা মোয়াহিদান যে ব্যক্তি কোন মোয়াহেদ মোয়াহেদ বলা হয় আপনার প্রবাসী প্রবাসী ব্যক্তি ভিন্ন দেশ থেকে আসছে আমাদের এই জায়গায় থাকে কেউ যদি কোনো প্রবাসী ব্যক্তির উপর বিদেশি ব্যক্তির উপর অন্যায় করে জুলুম করে তাকে কষ্ট দেয় তার সামর্থ্যের চাইতে বেশি কোনো কিছু তার উপর চাপিয়ে দেয় আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তাইবিন তার অমতে তার কাছ থেকে কোনো কিছুকে জুলমান অত্যাচার করে গ্রহণ করে চিন্তাই করে আল্লাহ রসুল বলতেছেন আনা হাজি জুহু ইয়মাল কিয়ামা কিয়ামতের দিন তাদের পক্ষ থেকে আমি তোমাদের বিপক্ষে মামলা করি আমি তাদের পক্ষ অবলম্বন করি রসুল হাদিসের মাঝে বলছেন মান গাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের কেউ না আল্লাহ কোরআনে করিমের মাঝে বলতেছেন ওয়াইলুন মহা বিপদ অপেক্ষা করতেছে তাদের জন্য আল মুতাফিফিন যারা মাপে কম দেয় এদের জন্য মহা বিপদ অপেক্ষা করতেছে জুলুম করে অন্যায়ভাবে অন্যের সম্পদকে আত্মসাত করা এটাকে গ্রাস করা এটা অন্যায় এবং এই সম্পদটা হারাম সম্পদ এ সম্পদকে ভোগ করা হারাম সম্পদকে ভোগ করা কোন অবস্থাতে এই সম্পদ একজন ব্যক্তির জন্য হালাল না কোন অবস্থাতেই হালাল না আপনার এ সম্পদটা এটা হারাম সম্পদ এটা বুঝতে হবে যে সম্পদটা হারাম সম্পদ আপনি খুব সচেতন আমাদের মাঝে অনেক সচেতন ব্যক্তি আছে যে উনি জীবন দিতে রাজি কিন্তু মদ খাবে না আলহামদুলিল্লাহ ওনার মাঝে ধার্মিকতা আছে মরা মুরগির মাংস খাবে না কিন্তু অন্যকে ঠকায় ঠিকই খাচ্ছে ভাইকে ঠকাইছে বোনকে ঠকাইছে প্রতিবেশীকে ঠকাইছে দেশের সম্পদ নষ্ট করছে কারণ দেশের সম্পদ তো ষোলো কোটি জনতার সম্পদ এই দেশের সম্পদ নিয়ে যারা ছিনিমিয়ে খেলবে যারা অন্যায়ভাবে দেশের সম্পদকে এটাকে ভোগ করবে তারা ষোলো কোটি জনতার কাছে দায়বদ্ধ থাকবে ইসলাম ধর্মটা মেনে চলার ধর্ম সঠিকভাবে এটাকে বুঝতে হবে এবং পূর্ণাঙ্গ ভাবে এটাকে মানতে হবে জীবন সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আর এজন্য নিজেদের সুবিধাবাদী যে চেতনা সুবিধাবাদী চেতনাটা এটাকে দূর করতে হবে আমাদের সমাজে যারা আমরা অসুস্থ হলে চিকিৎসা দেন যারা চিকিৎসক চিকিৎসক দুই ধরনের চিকিৎসক আছে আমি দুই ধরনের চিকিৎসক পাইছি এক ধরনের চিকিৎসক আছে এমন ওনারা খুব বেশি ঔষধ দিতে চান না আছেন এরকম চিকিৎসক এখনো আছেন ওনারা বলে দেন যে নিয়ম কানুন মাইনা চলবেন এটা খাবেন এটা খাবেন না প্রতিদিন হাঁটবেন শারীরিক পরিশ্রম করবেন আপনি সুস্থ থাকবেন আমি একবার আমার মুরব্বীকে নিয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হলাম তো যাওয়ার পর উনি কোনো ঔষধ লিখে দিলেন না কোনো ওষুধই দিলেন না দীর্ঘ সময় কথাবার্তা বললেন বাসায় যাওয়ার পর নাস্তা করাইলেন উনিও অনেক বড় আলেম তো এই মেহমানদারি করলেন আর বললেন আপনার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নাই আপনি এইভাবে চলবেন তো ওনার বাসা থেকে বের হওয়ার পর একটা হতাশা যে ওনার কাছ থেকে আসলে কিছু পাইলাম না এই যে এত রূপ নিয়ে গেলাম উনি কিছু দিল না একটা ওষুধ দিলে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলে একটা সান্ত্বনা ছিল এত কষ্ট করে আসলাম তুমি বললা যে এই জায়গায় এত কিছু পাওয়া যাবে কিন্তু উনি কিছুই দিল না উনি দিল যে এই খাওয়া যাবে এই খাওয়া যাবে না এইসব তো সবাই বলে এইটা কি কোনো চিকিৎসা বুঝে আসলো না বিষয়টা এটা বড় সমস্যা এটাও একটা চিকিৎসা কিন্তু এই ধরনের ডাক্তারদেরকে আমরা আসলে কেউই খুব বেশি পছন্দ করি না এর পছন্দ হয় না যে আসলে বেচারা জানে না কিছু উনি কিছুক্ষণ ওয়াজ করে দিলেন ওনার কাছে চিকিৎসার জন্য আসছি ওনার কি ওয়াজের জন্য আসছি এই ধরনের কিছু ডাক্তার আছে ওনাদের কাছে গেলে ওনারা ওয়াজ করে এই ওয়াজ ডাক্তাররা আমাদের কাছে খুব বেশি পছন্দনীয় না আরো কিছু ডাক্তার আছে যাওয়ার সাথে সাথে আপনাকে পরীক্ষা নিরীক্ষা দিবে আপনাকে নিয়ে গবেষণা করবে আপনাকে খুব ভালোভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলবে এই সমস্ত পরীক্ষাগুলো করে নেন আপনার এই সবগুলো জরুরি না কিন্তু সবগুলোই করেন উনি বলবে সবগুলো জরুরি না সবগুলো করেন যাতে পুরা শরীরটা চেক হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমরাও খুব হ্যাঁ তো আমরাও খুব না আসলে আমার খুব চিকিৎসা হচ্ছে প্রচুর সেন্টার আছে যে সেন্টারে সবচেয়ে বেশি খরচ যেই পরীক্ষাটা আটশো টাকা দিয়ে করা যায় আমরা মনে করব আটশো টাকার পরীক্ষাটা ভালো না এটা যদি পনেরোশো টাকা দিয়ে করা যায় তাহলে বোঝা যাবে যে পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়েছে মেশিন একই যে কম নেয় তার কাছে আমরা যাই না যেখানে বেশি নেয় ওই জায়গায় আমরা দ্বারস্থ হই যে মেশিন ভালো দেখি তো টাকা বেশি সেই সাথে উনি চেকআপের সাথে সাথে ঔষধ দিলেন ঔষধগুলো দামি ঔষধ ওই আটা না আর এক টাকা দামের ঔষধ না এক একটা ঔষধের দাম বিশ টাকা বা পঞ্চাশ টাকা বা আশি টাকা বা একশো বিশ টাকা বা একটা ইঞ্জেকশন দিতে হয় একটা ইঞ্জেকশনের দাম দুই হাজার টাকা আমি খুব আনন্দিত আমার খুব চিকিৎসা চলতেছে আমার তেমন কিছু নিয়মকরণ মানতে হয় না আমি বলি যেটা খাইতে আছে আচ্ছা ঠিক আছে আপনি যদি এরকম ভাজা কোনো দ্রব্য খান তাহলে সাথে সাথে এই ওষুধটা খাই নেবেন তা আমার জন্য তেমন বাধা নিষেধ নাই সব খাইতেও পারি খাওয়ার পর আবার হজমের জন্য হজমের ওষুধও খায় নেই তা আমার উপর তেমন কোনো ঝামেলা নেই ডাক্তার সব অনেক ভালো ওনার কাছে বারবার আমি যাই প্রত্যেক মাসে দুই মাস তিন মাস করে চেক করি টাকা পয়সা আল্লাহ তালা যেহেতু দিছে বেঁচে থাকার জন্যই তো একদিকে কামাই করবো আর একদিকে বেঁচে থাকার জন্য চেক আপ করবো এই দুই ধরনের ডাক্তার আছে তো ওই প্রথম প্রকার ডাক্তার আমাদের খুব বেশি ভাল লাগে না মানতেও চাই না ওনাগর কথাবার্তা ধর্ম ধার্মিকতার ব্যাপারেও আমাদের সমাজের মানুষের ঠিক একই রূপ আমরা যখন বলি এটা হারাম শুনি যে সমস্ত হারাম হারাম এসব মাইনা তোলা সম্ভব এত হারামের ভিতর দিয়ে হালাল কি খুব পেরেশানি এই সমস্ত কথাগুলো শুনতেও তিতা লাগে বুঝতেও তিতা লাগে আমরা যখন ডাকি কোরআন পড়েন এটা আল্লাহর কথা হাদিস পড়েন এটা রসুলের কথা এই অনুযায়ী জীবনকে পরিচালনা করেন তাহলে ঠিকানা কোথায় জান্নাত তো এই সমস্ত কথাগুলো শুনি কিন্তু এই সমস্ত কথাগুলো এরপরে কিছু জানতে এরপরেরটা করা ঠিক আছে সব মানুষ এখন এরপরে কি করতে হবে তো এরপরে কি করতে হবে অনেকে বলে দেয় যে ঠিক আছে এই কাজ করে তাহলে জান্নাত আমি একটা তদ্বির আছে তদ্বিরটা দিয়ে দিতেছি এই তদ্বিরটা করে তো আমরা তদ্বির পাওয়ার পর মনে করি যখন একটা কিছু পাই তো ইসলামটাকে যে পূর্ণাঙ্গ জীবনের মাঝে হালাল এবং হারাম অনুযায়ী চলা পুরো জীবনটাকে সুন্নার আলো আলোকিত করা এই ইচ্ছাটাই আমরা করি না আমরা চাই ইসলামকে পালন করতে বিভিন্ন উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দুয়া মাহফিলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমার আছে টাকা প্রয়োজনে হুজুরকে দুই লক্ষ টাকা দিয়ে দিব হুজুর দুই লক্ষ টাকার একটা দোয়া করে দিবে হুজুর তো প্রচুর আল্লাহওয়ালা মানুষ তো উনি যেইভাবে আমার জন্য দোয়া করতেছে আর যেইভাবে হুজুরকে সাহায্য সহযোগিতা করতেছি এইভাবে হুজুরকে সাহায্য সহযোগিতার কি কোনো দাম নাই একটা দাম অবশ্যই আছে আল্লাহর কাছে দাম আমি পাওয়া যাব তা আমার নিজের চলার জন্য আর কোনো কোরআন হাদিস দরকার নাই কোরআন হাদিস অনুযায়ী হুজুর চলবে আর আমি হুজুরকে টাকা পয়সা দিয়ে দিব আমি জান্নাতে চলে যাব এই ইসলামে আমাদের বড় সুবিধা আপনারা আমাদের কাছে আসবেন যেইভাবে খুশি সেইভাবে কামাবেন আইসা আমাদের হুজুরদেরকে দাওয়াত দিবেন হাদিয়া দিবেন টাকা পয়সা দিবেন আপনাদের টাকায় আমাদের বাড়ি হবে আমাদের গাড়ি হবে আমরাও সুন্দর মতো চলুম আমাদের বেতন টেতন তো কমই আপনাদের হাদিয়া তো হফার দ্বারা আমাদের জীবন আপনাদের জীবনের মতো হবে তাই হুজুর এবং সাধারণ মানুষদের মিলিত ইসলামটা বড় সুন্দর একটা ইসলাম হুজুররাও পায় কিছু বলে না সাধারণ মানুষও চলে ওনাদের কোনো বাধা নিষেধের প্রয়োজন পড়ে না এটা খুব আফসোসের বিষয় এটা খুব দুঃখের বিষয় আপনার নিজের জীবনকে আপনি যদি পরিবর্তন না করেন আল্লাহর কাছে মুক্তির কোনো পথ নেই আপনি কোরআন থেকে শুনেন কোরআনের কথাটা কোনো হুজুরের কথা না কোরআনের কথাটা কার আল্লাহ কি বলতেছে দেখেন আপনি আল্লাহ বলতেছি মিথ্যা আশা দ্বারা হবে না মিথ্যা আশা করো না কিতাব তোমরা মিথ্যা আশায় আছো তোমরা মিথ্যা আশার মাঝে পড়ে আছো قالوا لن تمسنا النار إلا أياما معدودة وغرهم في دينهم ما كانوا يفترون আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন যে তাদের এই অবনতির কারণ হলো তাদের একটা মিথ্যা আশা আর সে মিথ্যা আশা হলো এই যে নারু ইল্লা আইয়ামাম মাদুদা আমরা যতই পাপ করি এ সমস্ত পাপের কারণে কিছুদিন জাহান নামে থাকতে হবে তারপর আমরা জান্নাতে চলে যাব তারপর জান্নাতে চলে যাব কোনো না কোনো ভাবে মাফ আমি পেয়েই যাব এরপরে আল্লাহ কি বলতেছেন তাদেরকে তো ঢুকায় ফেলেছে তাদের ধর্ম ধার্মিকতার ব্যাপারে মা কানু ইয়াফতারুন তাদের এই মিথ্যা আশা মিথ্যা রচনা তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি আল্লাহর সিদ্ধান্ত হলো যে কোনো মন্দ কাজ করবে তাকে তার প্রতিদান দেওয়া হবে মাইয়ামাল সুআন যে কোনো মন্দ কাজ করবে ইউজিজাবিহি তার প্রতিদান তাকে দেওয়া হবে লাহু লাহু আল্লাহর মোকাবেলা সে পাবে না ওয়ালিয়ান কোন অভিভাবক ওয়ালা নাসিরা কোন সাহায্যকারী পাবে না আল্লাহর সামনে যেদিন সে আসামি হবে তার পক্ষে কেউ দাঁড়াবে না ومن يعمل من الصالحات وهو مؤمن ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن আল্লাহ বলতেছেন আর যারা সৎকর্মী আর যারা সৎকর্মী আল্লাহর বিধানের উপর জীবনকে পরিচালনা করেছে সে পুরুষ হোক নারী হোক আর সে মমিন সে মমিন আল্লাহ বলতেছেন তারাই জান্নাতে প্রবেশ করবে তারাই জান্নাতে যাবে সেই জান্নাতে কারা যাবে এটা পরিষ্কার আর জাহান নামে কারা যাবে আল্লাহ সুস্পষ্ট ভাবে এটাকে বুঝিয়ে দিচ্ছেন খুলে খুলে বুঝিয়ে দিচ্ছেন যেন কোনো অস্পষ্টতা আমাদের মাঝে না থাকে সেদিন এমন এক দিন হবে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না কেউ কারো উপকার করার ক্ষমতা রাখবে না মানুষ ভাইকে দেখে ভেগে যাবে কোরআনের কথা ভাই ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে ওয়া উম্মিহি ওয়া আবিহি সন্তান বাবার সাহায্যে আগাবে না সন্তান তার মায়ের সাহায্যে আগাবে না সেদিন আগাবে না কেউ হুজুর আগাবে হুজুর যে যাচাই বাছাই তার হারাম খাইছে হুজুরকেও তো ধরা হবে হুজুর সহ আটকা কারণ আল্লাহর বিধান মানা এটা আপনার জন্য যেমন ফরজ ছিল হুজুরের জন্য ফরজ ছিল আর আপনি তো হুজুরে যে খাওয়াইছেন হুজুরে তো আপনি সারবেন না হুজুর আপনারা আমি খাওয়াইছি আপনারা ধৈর্য আমার বাড়ি পর্যন্ত আনছি কিন্তু আপনি আমার জন্য কি করছেন খালি খাইছেনি আমারটা হ্যাঁ আপনি তো আমারে কোনোদিন দাওয়াত দেন নাই যে আপনি নামাজ পড়েন না আপনি একটা খামো না আপনি তো কোনোদিন বলেন নাই আপনি খাইছেন আর আমার বলছেন যে হুজুরের সাথে মহব্বত রাখলে জান্নাতে যাওয়া যাবে আপনি যে বলছেন হুজুরের সাথে মহব্বত থাকলে জান্নাতে যাওয়া যাবে কারণ আমার জান্নাতে লয়ে যান না আপনি আমার সাথে থাকেন আল্লাহর কোরআনের কোথাও আল্লাহ তো এটা বলে নাই যে মহব্বত দ্বারা জান্নাতে যাওয়া যাবে হুজুরের সাথে এই যে আমার সাথে অনেক ভাই আছে এখানে ওনারা প্রায় পনেরো পাড়া কোরআন শরীফের তর্জমা এই মসজিদে শুনছে ওনারা কেউ পায় নাই আমি দেখাইছি দেখেন কোথাও নাই বরং এটা আছে বারবার যে মন্দ করতেছে ইউজিজাবিহি মন্দের পরিণাম তাকে পেতে হবে এটা বারবার আছে আপনি কেন বিশ্বাস করেন নাই আল্লাহর কোরআনের পরিষ্কার ঘোষণা আছে যে সুদের সাথে সম্পৃক্ত হবে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিল আপনি জানার পর সুদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনি সুদ খাইছেন সেদিন কে দাঁড়াবে আপনার পক্ষে এই দেখেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা হলো আমাদের খাবার হালাল হওয়া খাবার হালাল হওয়া এটা ফরজ হালাল খাবার খাওয়া এটা কি এটা ফরজ হুকুম একটা হালাল খাবার খাওয়া মদ যেমন হারাম শুকরের মাংস যেমন হারাম মৃত প্রাণী মরা প্রাণী খাওয়া যেমন হারাম সুদ খাওয়া হারাম সুদ খাওয়া কি চুরি করা চান্দাবাজি করা অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার যত পদ্ধতি আছে হারাম যৌতুক নেওয়া হারাম এটা জানতে হবে এটা হারাম ভাই বোনকে ঠকিয়ে সম্পদকে গ্রাস করা কি হারাম আপনি ভাই বোনকে ঠকায় বাড়ি করছেন এটা হারাম বাড়ি এখান থেকে ভাই বোনের হক দিতে হবে অন্যথায় আপনার জন্য কঠিন বিচার অপেক্ষা করছে হারাম কামায়ের হারাম উপার্জনের হারাম খাওয়ার সবচেয়ে ভয়াবহ দিক হলো এর কারণে অন্য এবাদত কবুল হয় না কেউ যখন হারাম খায় কেউ যখন হারাম খায় তার অন্য এবাদত কবুল হয় না হাদিস আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলতেছেন ইয়াহান্নাস হে মানুষেরা শুনে রাখো ইন্নাল্লাহ তৈব লাকবালুল্লাহ তৈবান আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র জিনিসকে কবুল করেন অপবিত্র জিনিসকে তিনি কবুল করেন খুব ভালো করে শুনেন আমি তো অনুবাদ করে শোনাচ্ছি কথাগুলো একটাও আমার না আল্লাহ তিনি মুমিনদেরকে সেই হুকুম দিয়েছেন যে হুকুম তিনি রসুলদেরকে দিচ্ছেন অর্থাৎ আল্লাহ রসুল বুঝাচ্ছেন আমার উপর যেই হুকুম তোমাদের উপর একই হুকুম আমাকে যা মানতে হবে তোমাদেরকেও মানতে হবে আমার জন্য যা ফরজ তোমাদের জন্য ফরজ তোমাদের জন্য যা হারাম আমার জন্য হারাম বয়ান করলাম আপনি সুদ খেতে পারবেন না আবার বললাম আমারে দিয়ে দেন আমি খেতে পারবো হইল যেটা আপনার জন্য খাওয়া হারাম এটা তো আমার জন্যও খাওয়া হারাম আল্লাহ রসুল বলতেছেন সুম্মা জাকার রসুল রজুল এই বয়ানের পর আল্লাহ রসুল একজন ব্যক্তির আলোচনা করলেন ইউসিল সফর আল্লাহর পথে অনেক সফর করে হজ করে উমরা করে আছে না অনেক আছে আশা আশা এত সফর করে যে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে আগবারা তার চেহারা ধুলি ধূসরিত ইয়ামাদ্দু ইয়াদাইহি ইলা সামা আর এ ব্যক্তি এ দীর্ঘ মুসাফির আল্লাহর পথের পথিক আল্লাহর কাছে দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহ এই দাও এই দাও দোয়া করতেছে আল্লাহর পথে দীর্ঘ মুজাহাদার পর দীর্ঘ পরিশ্রমের পর আল্লাহ রসুল বলতেছেন ও হারামুন ও মাসরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন সে যে খাইতেছে তার খাবার হারাল হারাম সে যে কাপড় পরছে এ কাপড় হারাম সে যে পান করতেছে পানীয় এ সবকিছু হইল হারাম টাকার বিল হারাম হারামি সে খায় পান না ইস্তাবুল ইদালিকা কিভাবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে কিভাবে এটা কার কথা আল্লাহ রসুলের কথা কারণ আল্লাহর দরবারে দুয়া কবুলের অন্যতম শর্ত কি হালাল খাওয়া কারণ হুজুর যদি হারাম খায় দোয়া করে হুজুরের দোয়া কবুল হবে হ্যাঁ হারাম না খেলে যদি দোয়া কিছু কবুল হয় আপনি যে হুজুরের উপর নির্ভর করতেছেন হুজুরি তো পিস্তা খাইছে তো এই বিষয়ে খুব সাবধান হইতে হবে এটা পুরো জীবনের ব্যাপার জীবনের কঠিন সিদ্ধান্তের ব্যাপার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার নিজের জীবনকে পাল্টাতে হবে আর এটা খুব সহজ হালাল উপার্জন এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ অনেকে মনে করে এটা কঠিন এটা সবচেয়ে সহজ হারাম হলো কঠিন আল্লাহ বলতেছেন হারাম হলো কঠিন আর হালাল কি সহজ আপনি আজকে হারামকে বাদ দেন দেখবেন আপনার উপর থেকে এমন এক বুঝা সরে গেছে যে বুঝা আপনার মেরুদণ্ডের হারকে ভেঙে দিচ্ছিল আপনি তো কঠিন চাপের মাঝে আছেন হারামের এই যে চাপ এটা আপনাকে সার্বক্ষণিক এই চাপের বোঝা নিয়ে আপনাকে চলতে হচ্ছে আপনার আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু শান্তি নাই অজানা এক কষ্ট আপনাকে কে যে অত্যাচার করতেছে কে যে আপনার উপর এত অশান্তি ঢেলে দিয়েছে আপনি জানেন না আপনি পরেশান আপনি অস্থির আপনি মনে করতেছেন আরো কিছু টাকা হলে আমার শান্তি আসবে কিন্তু না আপনি হারাম টাকাগুলো হারাম সম্পদগুলো ছেড়ে দিলে আপনার জীবন শান্তিময় হবে আপনি ছেড়ে দিয়ে দেখেন আপনি পেরেছেন হুজুরের দরবার থেকে দরবারে ঘুরতেছেন কোন দরবার আপনার সমস্যার সমাধান করতে পারবে না আপনার সমস্যার সমাধান করার দরবার একটা আর সেই দরবার কার দরবার আল্লাহর দরবার আপনি হারাম সম্পদকে ছুড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন আল্লাহ বলতেছেন ইস্তাগফিরু রব্বাকুম আল্লাহর কাছে ফিরে আসো ইন্নাহু কানা গফফারা আল্লাহ তিনি ক্ষমাশীল দয়াবান আল্লাহর কাছে এক নাম্বার কাজ হলো ক্ষমা পাবে দুই নাম্বার ইউরসিল ইসলামা আলাইকুম মিদরারা আল্লাহ আসমান থেকে তোমার জন্য বরকতের রিজিককে বর্ষণ করবেন ওয়ায়ুম জিদকুম আমুয়াল তোমার সম্পদকে বাড়িয়ে দিবেন ও বানিন তোমার সন্তানকে বাড়িয়ে দিবেন তোমার সন্তান হয় না আল্লাহ বলছেন ফিরে আসো হারাম ছেড়ে ফিরে আসো আল্লাহ তোমার ঘরে কি দিবেন সন্তান দিবেন আমোয়াল ও বানিন সন্তান তো ডাক্তারের কাছে চিকিৎসা চিকিৎসার মাঝে পাওয়া যায় না আল্লাহর কাছে চাইলে সন্তান পাওয়া যায় আল্লাহ কোরআনে করিমের মাঝে দুইজন নবীর ইতিহাস আলোচনা করে আমাদেরকে বলছেন যে এই দুই নবী তাদেরকে আমি একশো বছর একশো বিশ বছর বয়সে সন্তান দিছি আমার কাছে তোমার বয়স যদি একশো হয় তখন তো একশো বছরের কোনো ব্যক্তি নাই যদি পঞ্চাশ ষাট হয় নিঃসন্তান আমার কাছে চাও আমি দিব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে আর দুনিয়া দিব সাথে সাথে আখেরাত দিব ওয়াজ আলুকুম জান্নাত ওয়াজ আল্লাকুম আনহা আল্লাহ বলতেছেন এইভাবে ডাকতেছি তারপরে আমারে তোমরা বুঝো না দেওয়ার ক্ষমতা যে আমি রাখি দিনকে রাত করতে পারেন রাতকে দিন করতে পারেন অন্ধকারকে আলো দিতে পারেন আলোকে অন্ধকারে পরিচ্ছন্ন করতে পারেন তিনি পারেন না তোমার জীবনের অন্ধকার দূর করে তোমার জীবনটাকে আলোকিত করে দিবেন ক্ষমতা তার নাই তাহলে আপে কার তার নাই কিন্তু তিনি দিবেন কিন্তু শর্ত একটাই ফিরে আস আল্লাহ বলছেন আমি খুলে দিব আলাইহিম তাদের জন্য আসমান জমিনের বরকতের সমস্ত দুয়ার গুলো খুলে দিব কিন্তু আসতে হবে তারা যদি ইমান আনে তাকুয়ার জীবন তারা অবলম্বন করে আলাইহিম আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সমস্ত দুয়ার গুলো খুলে দিব আমাদের হাতে সবকিছু আমরা সিদ্ধান্ত নিয়ে যদি ফিরে আসি আল্লাহর রহমতের দোয়ার খোলা রাজি আসি না ইনশাল্লাহ আরাম ছাড়তে হবে এটা হলো প্রথম শর্ত সিদ্ধান্তটা সহজ আপনি নিলেই সহজ আপনি আমি আজকে থেকে যদি নেই কালকে থেকে আমার জীবন সহজ হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করুন আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল